الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين الدرس السابع عشر الموضوع أحمة التوحيد معنى التوحيد التوحيد لغة التوحيد هو مصدر مأخوذ من وحد يوحد توحيدا أي جعله واحدا وسمي دين الإسلام توحيدا আজকের সতেরোতম দার্স বিষয়বস্তু হল তাওহিদের গুরুত্ব প্রথমে তাওহিদের অর্থ প্রথমে তাওহিদের অর্থ হল যে মহান আল্লাহ রবুল্লা আলমিনকে এক বলে জানা আর এই জন্যেই দিন ইসলামকে দিন ইসলামের নাম তাওহিদ রাখা হয়েছে অর্থাৎ ইসলাম ধর্ম এটা দিন ও তাওহিদ অর্থাৎ তাওহিদের ধর্ম আর এই তাওহিদের পারিভাষিক অর্থ হল আর তাওহিদ হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ অল খুলুস মিনা শির্ক তাওহিদের পারিভাষিক অর্থ হল যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা এবং সকল প্রকার সেরেকের সেদিকে কার্যক্রম হতে নিজের অন্তরকে পরিষ্কার করা খালেস করা অর্থাৎ সম্পূর্ণভাবে সিরেক থেকে মুক্ত হওয়া আকসামুত তাওহিদ তাওহিদের প্রকারভেদ তাহিদ মানে তাওহিদ আর তাওহিদ আলা সালাসিত আকসাম তাওহিদ তিন ভাগে বিভক্ত আর তাওহিদুল রুবুবিয়া আর তাওহিদুল উলুহিয়া আর তাওহিদুল আসমা ওয়াসিফা আর তাওহিদুর রুবুবিয়া তাওহিদুর রুবুবিয়া যেমন রব হিসাবে প্রতিপালনকারী হিসাবে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে এক জানা এ সমস্ত দুনিয়া এ সমস্ত দুনিয়ার প্রতিপালনকারী একমাত্র সেই মহান আল্লাহ তিনি এই সমস্ত দুনিয়াটাকে প্রতিপালন করেন এই দুনিয়া সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেমন আরবিতে বলা হয় তাইরিফু তাহিদুর রুবিয়া هو الإقرار بأن الله خالق كل شيء ومالكه ومدبره وأنه المحيي والمميت والنافع والضار والمدبر لهذا الكون وحده لا شريك له তাহিদ রুবুবিয়ার সংজ্ঞায় এভাবে বলা হয় যে একথা বিশ্বাস করা মনে প্রাণে একথা বিশ্বাস করা যে আল্লাহ রব্বুল্লাহ আলমী তিনি একমাত্র সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা এবং সমস্ত জিনিসের একমাত্র তিনি মালিক ও মুদাব্বির এবং সমস্ত জিনিসের একমাত্র পরিচালক সে মহান আল্লাহ আর সেই মহান আল্লাহ রবুল্লাহ আলমী তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি একমাত্র মানুষের সকল শ্রেণীর মানুষের সর্ব অবস্থায় একমাত্র তিনি উপকার করতে পারেন আর একমাত্র তিনি ক্ষতি করার অধিকারী তিনি একমাত্র ক্ষতি করতে পারেন তিনি ছাড়া দ্বিতীয় কেউ ক্ষতিও করতে পারে না অল মুদাব্বিরুল হাজাল কৌন এবং এই সারা বিশ্বটাকে একমাত্র তিনি পরিচালনা করেন আর তিনি একাই পরিচালনা করেন সারা বিশ্বকে এবং এই দুনিয়া পরিচালনা করার ব্যাপারে তার সাথে কোনো অংশী নাই তার সাহায্যকারী আর কেউ নাই এ মর্মে বলা হয় কাউলিহি তাআলা الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে বলছেন যে সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ তৈরি করে দিয়েছেন এবং এই আসমানকে সাত স্বরূপ বানিয়ে দিয়েছেন ওয়া আনজালা মিনাস সামাই মান আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি এই আসমান থেকে পানি বর্ষণ করেন আর এই পানির দ্বারা তোমাদের রুজি রোজগারের জন্যে সকল প্রকার ফল মূল সমস্ত সবকিছু মাটি থেকে তিনি উৎপাদন করেন ফালা তাজা আলুলিল্লাহ আন্দাদা ওয়া আনতুম তাআলামুন অতএব তোমরা সেই আল্লাহর সাথে অন্য কারো অংশ স্থাপন করো না আপনারা পরিষ্কারভাবে জানো যে মহা সে মহান আল্লাহ রব্বাল্লাহ আলমী তিনি এক তার কোনো অংশ স্থাপন অংশে নাই এমন আল্লাহ রব্বুল্লাহ আলম তাহিদ রবুবিয়া সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলম আরও বলেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি এই সমস্ত আসমানকে সাত আসমান এবং সাত জমিনকে ছয় দিনে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরও বলেছেন ওহু ওহুয়াল্লাজি খালাকাল্লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সেই মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি রাত তিনি দিনকে তিনি চন্দ্র তিনি সূর্যকে সমস্ত সব কিছুকে সৃষ্টি করেছেন আর এই রাত দিন চন্দ্র সূর্য সমস্ত সব কিছুই এই মহা আকাশে সবই বিরাজমান সেখানে ভাসমান ভেসে বেড়াচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বলেছেন যে ইন্না জাআলনা মা আলাল আরজি জিনাতাল লাহা আহুম আইয়ুহুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় আমি এই আসমান এই জমিনের উপরে পৃথিবীতে যত যাই কিছু যত যাই কিছু আছে সব কিছু পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি সব সৃষ্টি করেছি কাজেই যাতে করে তোমার যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি যাতে করে তাদেরকে পরীক্ষা করা হবে যে তাদের মধ্য থেকে কারা বেশি ভালো আমল করে এই মর্মে আর বহু আয়াত আছে এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন বিশেষ করে এই তাহিদুল উলুহিয়া সম্পর্কে বলবো তাহিদুল উলুহিয়া তাহিদুল উলুহিয়ার অর্থ হলো এই যে এলাহ হিসাবে মাবুদ হিসাবে আল্লাহকে এক বলে স্বীকার করা ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে আল্লাহ সারা দুনিয়ায় আর কোনো কারো সামনে মানুষের উন্নত ললাট মানুষের কপাল নিচু করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে কোনো রকমের সিজা করা যাবে না তাহিদুল লুহিয়ার সংজ্ঞা এভাবে বলা যেতে পারে হ্যাঁ যে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে এক বলে স্বীকার করা একমাত্র এক আল্লাহর ইবাদত করা كقوله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে হে মনুষ্য সমাজ এখানে কাফের এখানে মুসলমান কাফের ইহুদি খ্রিস্টান সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন হে মনুষ্য সমাজ হে মানব জাতি তোমরা একমাত্র তোমাদের সে রবের ইবাদত করো যিনি তোমাদের জন্যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা বাহিত হয়ে গিয়েছে তাদেরকেও সৃষ্টি করেছেন যাদেরকে তোমরা পরেজগার পরেজগারি অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো এই তাহিদুল উলুহিয়া সম্পর্কে বহু আয়াত আছে তার ভিতরে যেমন আল্লাহ রবাহ আলমিন তার ভিতরে বলেছেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন এখানে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যে আল্লাহ রব্বুল্লাহ আলম সারা বিশ্বের করি এখানে অন্য আয়াত আল্লাহ বলছেন আলম তর আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল ওয়ান ওয়াল শাজারু ওয়াদ ওয়া কাসীরুম মিনান ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব এ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি দেখো না যে নিশ্চয়ই সেই আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর জন্য শেষ করে সমস্ত আসমান এবং সমস্ত আসমান এবং জমিনের যত যা কিছু আছে সব কিছুই সেই আল্লাহরই দেখা করে চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা সমস্ত জীব জানোয়ার সমস্ত সব কিছু একমাত্র সে আল্লাহরই দেখা করে অন্যায় আল্লাহ বলছেন সেই মহান আল্লাহ আলমিনের জন্য সমস্ত আসমান এবং জমিন সমস্ত সব কিছু সে আল্লাহর জন্য শ্রদ্ধা করে এবং সে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহ রবাহ আলমিনের শ্রদ্ধা করে এর দ্বারা প্রমাণিত হলো দুনিয়ায় সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত সব কিছুই একমাত্র আল্লাহরই শ্রদ্ধা করে আল্লাহরই প্রশংসা করে আল্লাহরই গণগান করে কাজে আমাদের পক্ষে উচিত হবে যে একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত না করা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো প্রশংসা না করা আমরা যেন যথাযথভাবে একমাত্র আল্লাহর ইবাদত করতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল 나